ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল তুমি খেয়াল করে দাও মানুষের জানা থাকলেও সেখানে খেয়াল করে দিতে হয় মরিচা পড়ে যায় লোহার মধ্যে দা ছুরির মধ্যে সেটাকে আবার একটু ঘষা দিতে হয় ধার দিতে হয় এতে উপকার হয় মানুষের উপকার হয় অস্কার রবিউল আউয়ালের বাংলাদেশ তারিখ অনুযায়ী পত্রিকায় যায় লিখেছে দশ তারিখ এই মাসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের সোমবার তার জন্ম হাতির বছরে যে বছর আবরাহা আক্রমণ করেছিল কাবার উপরে সেই বছরে তখন ঐতিহাসিক ছিল না তখন এই সকল দিন তারেক মানুষ ওভাবে লিপিবদ্ধ করত না সুতরাং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের ঠিক জন্মের তারিখটা কিভাবে নির্ধারিত হবে সেটা তারা ওইভাবে চিন্তা করেনি শুধু এতটুকুই জানা ছিল যে বছর আবরাহা কাবার ঘর আক্রমণ করেছিল সেই বছরের রবিউল আওয়াল মাসে সোমবারে তার জন্ম বহুত হিসাব নিকাশের পরে কেউ কেউ বলেছেন বারোই রবিউল আউয়াল কেউ কেউ হিসাব করে দেখেছেন এগারোই রবিউল আউয়াল কেউ কেউ বলেছেন না উনিশে রবিউল আউয়াল হতে পারে তবে বহুত চিন্তা ভাবনা গবেষণার পরে যারা একেবারে অ্যাকুরেট হিসাব মিলিতে চেষ্টা করেছেন মানে বহুত গবেষণা করে মিশরের এই পাশা তারপরে ভারতের সবচেয়ে বড় সিরাত গবেষক যিনি রহমাতুল্লিল আলমিনের লেখক আল্লামা সুলাইমান মনসুরপুরি আহলে আদিস মানুষ তিনি এবং সফিউর রহমান ওয়ারকপুরি যার সিরাতুল নবী গ্রন্থটি শত শত সাবমিট করা সিরাতুল নবীর গ্রন্থের মধ্যে যেটা ফার্স্ট হয়েছে সৌদি আরবে তারও যে হিসাব কিতাব এবং মালানা আক্রম খা যিনি যার লেখা বাংলা ভাষায় যার চেয়ে উন্নত মানের লেখা পৃথিবীতে হয়েছে বলে আমার জানা নেই কিন্তু কয়েকটা জিনিস শুধু বাঁচতে হবে উনি ব্রেন ছিল এত বেশি যে ব্রেন আগায় নিতে নিতে কিছুটা মোতাজেলার পথে চলে গেছেন আহলে হওয়া সত্ত্বেও ওইটুকু বাদ দিতে হবে তাছাড়া যে চিন্তা দিয়েছেন যে পদ্ধতি দিয়েছেন যেভাবে ঘেটেছেন যেভাবে গবেষণা করেছেন যেভাবে বাছাই করেছেন পৃথিবীর ইতিহাসে বিরল তার আগে কেউ এভাবে করতে পেরেছে বলে আমার জানা নাই যদিও জাদুল মাহাদের লেখক ইমাম ইবনে কাইম জওজিয়া তারটা কোরআন এবং হাদিস অনুযায়ী সবচেয়ে বেশি শুদ্ধ সিরাতুল নবী এটা সত্য কিন্তু গবেষণা ধর্মী লেখা যেটা সেটার ওস্তাদ সারা পৃথিবীতে এই বাংলারই মানুষ আসলে উন্নত পশ্চিমবঙ্গের তিনি হিজরত করে এসেছিলেন এই দেশে একচল্লিশ থেকে পঞ্চাশ সাল পর্যন্ত মুসলিম লীগের সভাপতি বঙ্গবন্ধু তারই আওতায় কাজ করেছেন দীর্ঘদিন এটাও সত্য কথা তারপরে যাই হোক আর বেশি বলার দরকার নেই বাংলা পত্রিকার তিনি জনক দৈনিক জনক পত্রিকার জনক এই বাংলাদেশের একজন মানুষ পৃথিবীর বুকে সবচেয়ে গবেষণা ধর্মী এখনো পর্যন্ত আমার ক্ষুদ্র দৃষ্টিতে লিখেছেন তিনিও বলেছেন নয় তারিখ সম্মানিত উপস্থিতি তবে বারো তারিখে মৃত্যু এই নিয়ে কোনো দ্বিমত নেই এই নিয়ে কোনো সন্দেহ নেই কেননা তখন সভ্যতা এসে গেছে মানুষ হিসাব কিতাব করা শুরু করেছে হিজরি সাল গণনা করা শুরু হয়ে গেছে দিন তারিখ তখন লিপিবদ্ধ করা শুরু হয়ে গেছে আর তার মৃত্যুর আগের ঘটনাগুলো এক এক করে সব লিপিবদ্ধ হয়ে গেছে আল্লাহ সফিউর রহমান ওয়ারকপুরী সহ অন্যরা লিখেছেন পাঁচ দিন আগের থেকেই কি কি ঘটনা সব লিখেছেন সম্মানিত উপস্থিতি নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের পাঠানোর মূল উদ্দেশ্য আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু কোরআনে কারিমে পরিষ্কার ভাবে উল্লেখ করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন ঈসা আলাইহিসসালাম সুসংবাদ দিয়ে গেছেন ঈসা আলাইহিসসালাম আগেই বলে গেছেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ আমি একজন রাসূল এবং নবীর সুসংবাদ দিয়ে যাচ্ছি যিনি আমার পরে আসবেন যার নাম হলো আহমদ এখন গোলাম আহমদ কাদিয়ানি বলে যে আমার নামও তো আহমদ আমিও তো নবী শেরে পাঞ্জাব সানাউল্লাহ অমৃত সরি অল ইন্ডিয়া হালাদিস কনফারেন্সের যিনি প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল তার সাথে ঘন ঘন এই বাহাস হতো তিনি দেওবন্দের ছাত্র ছিলেন দেওবন্দের একবার বাহাসে হেরে যায় হেরে যায় অবস্থা তারপরে সানাউল্লাহ অমৃতসরী গিয়ে আবার ডাকতে হয়েছে বাহাস করতেন মোনাজারা করতেন কোন এক মোনাজারায় বলছে যে সানাউল্লাহ অমৃতেশ্বরী বললেন যে তুমি যে নবী তার প্রমাণ কি যে প্রমাণ সোজা কোরআনে করিম এর মধ্যে এসেছি আতিমিম বাদ আহমদ আমার নাম আহমদ যে তোমার নাম তো আহমদ না তোমার নাম তো গোলাম আহমদ আহমদের গোলাম যে গোলাম আহমদের গোলাম বাদ কি থাকে যে তাহলে শুধু আহমদ থাকে তো আমার নাম তো সানাউল্লাহ তাহলে সানাউল্লাহ সানা বাদ দাও কি থাকে এখন যদি আমি বলি আমি আল্লাহ হয়ে বলতেছি তোমাকে নবুতি দিই নাই তো কি বলবা তুমি কাদিয়ানি হটে গেল তারপরে বাহাসে আর কোনোদিন আসে নাই তারপরে মোবাহেলা হলো যে যে অসৎ যে মিথ্যাবাদী সে যেন আগে মারা যায় সবুজ কাগজ ছড়িয়ে দিল এটাকে ওরাকা খদরা বলে সব কাগজ যেটা ওটা ছড়িয়ে দিল যে গোলাম আমি বাহাস করতে মোবাহলা করতে চাই যে মিথ্যাবাদী সে আগে মারা যাবে যে সত্যবাদী সে পরে বেঁচে থাকবে গোলাম মোহাম্মদ কাদেনে পায়খানায় কলেরা হয়ে পায়খানা করতে করতে মারা গেল একেবারে অপবিত্র জায়গায় তারপরেও সানাউল্লাহ অমৃত সে চল্লিশ বছর বেঁচেছিলেন কিন্তু আমাদের বন্ধুরা ভাইয়েরা একটা জাজ্জল্যমান কাহিনীকে অস্বীকার করে সানাউল্লাহ তো অমৃত শুরু বলতেছে না কেফায়াতুল্লাহ আরো কি কি নাম বলে নিজেদের দিকে ক্রেডিটটা নিতে চায় ওয়াজ মাহফিল আমি শুনি সম্মানিত উপস্থিতি সেটা আমার আলোচ্য বিষয় নয় প্রসঙ্গক্রমে বললাম যিনি আসবেন ঈসা আলাইহিস সালাম যার সুসংবাদ দিয়ে গিয়েছিলেন যিনি আসবেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যেটা সূরা বাকারার যে আয়াত আমি তেলাওয়াত করেছি কাবার ঘর যখন তিনি তুললেন তখনই বাপ বেটা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম হে আল্লাহ তুমি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাবে রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক যারা সেই মানুষগুলোর সামনে তোমার আয়াতগুলো তেলাওয়াত করবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা যিনি তাদেরকে কিতাব শেখাবেন এবং হিকমত শেখাবেন হেকমতের দুটি অর্থ আহলে সুন্নাল জামাতের যত মুফাসরিন এবং সিরাত নবীর লেখকরা আছেন তারা হেক এবং যত মুহাদ্দিসিন আছেন এক নম্বর অর্থ নিয়েছেন হিকমত অর্থ হলো সুন্না অর্থাৎ হাদিস তবে শব্দার্থ অস্বীকার করার মতো নয় বুদ্ধি বিচক্ষণতা জ্ঞান এগুলা না থাকলে তো সুন্নত সে বুঝবেই না এবং প্রচারও করতে পারবে না দুটোই রাইট কিতাব الكتاب والحكمة ويزكيهم তাদেরকে পবিত্র করবে পরিচ্ছন্ন করবে তা আবার অন্য সূরায় এসেছে ওয়াল ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে এই হলো রাসূলের কি কাজ মূল কাজ আল্লাহর পক্ষ থেকে কিতাব পাঠ করা আল্লাহর পক্ষ থেকে যে ভাব অর্থ দেওয়া আছে সেটা নিজের ভাষায় প্রকাশ করে সেটাকে বলা হয় হাদিস সেটা বলা দিন শিখানো মানুষকে পবিত্র করা পরিচ্ছন্ন করা অর্থাৎ অন্তরের মধ্যে যে সেরেক রয়েছে বেদাত রয়েছে কুসংস্কার রয়েছে ভুল ধারণা রয়েছে সকল কিছু থেকে মানুষকে পাক করা সাফ করা আল্লাহর নির্দেশে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান অনুযায়ী সেটা করা এবং অন্ধকার থেকে তাদেরকে আলোর পথ দেখানো এই হল নবীর মূল কাজ প্রথম কাজ আর আমাদের মূল কাজ হলো ইত্তিবা করা أعوذ بالله من الشيطان الرجيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونهم يجدونهم مكتوبا عندهم في التوراة والإنجيل পৃথিবীতে যত মানুষ আসবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সকলের জন্য বাধ্যতামূলক হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করা ইত্তেবা করো সে ইহুদি হোক সে খ্রিস্টান হোক সে যে কোন ধর্মাবলম্বী হোক বা বিধর্মী হোক বা নাস্তিক হোক বা মোশ্রেক হোক তার কাজ কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করা অনুসরণ করা তাকে মেনে চলা আল্লাহ নবী বলেছেন যে মা আহাদুন আমার প্রসঙ্গে পৃথিবীর যে কেউ শুনবে পৃথিবীর যে কোনো প্রান্তরে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন বাস্তিক নাস্তিক যাই হোক না কেন উম্মতি আমার উম্মতের মধ্য থেকে উম্মত কিন্তু দুই প্রকার আগের আগে বলেছি একটা হলো উম্মতে কবুল আর একটা হল উম্মতে দাওয়া যারা দাওয়াত কবুল করে নিয়েছেন আল্লাহ নবীর তারা হলো উম্মতে কবুল কবুল করে নিয়েছেন আরেক দল হলো উম্মতে দাওয়া পৃথিবীর সকল মানুষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লা সাল্লামের দাওয়াতের আওতার আওতাভুক্ত বললেন যে এই কথা কেন এই কথার পেছনে আবার আরেকটি হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে আল্লাহ নবী বলেছেন উতিতু খামসান মা ওতা হুন্না আহাদুন ক্বাবলি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আমাকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যেটা আর কোন নবীকে দেওয়া হয়নি তার মধ্যে একটি হলো নুসিরতু বির রু'বি মাসিরাতা শাহর আমি যখন রাস্তায় বের হই আমার নাম শুনেই যে নবী মোহাম্মদ যুদ্ধে বেরিয়েছে আমার নাম শুনলেই মানুষের মধ্যে আমার প্রতি এমন একটা সমীহের ভাব সৃষ্টি হয় যে তারা আগেই পরাজিত হয়ে থাকে এটা আমাকে দেওয়া হয়েছে মানুষের চেহারায় মানুষের অবয়বে মানুষের ভাব ভঙ্গিমায় মানুষের ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেগুলো সাইকোলজিতে বলা হয় পার্সোনালিটি নবী মোহাম্মদ সাল্লু আলাইসালামের পার্সোনালিটি ব্যক্তিত্ব এতটাই মহৎ ছিল এতটাই বিশাল ছিল যে নবী মোহাম্মদ রাস্তায় বেরিয়েছেন সমীহবোধ এক মাইলের দূরত্ব পর্যন্ত জেগে ওঠে এটা নবীকে দেওয়া হয়েছে ওই বিষয়ে আমি আলোচনা করছি না এই পাঁচটি বিষয়ের মধ্যে একটি হলো وكان النبي يبعث لقومه خاصة وأنا بعثت للناس عامة প্রত্যেক নবী আসতেন তার কওমের জন্য তার গোত্রের জন্য তার একটা সীমাবদ্ধ এরিয়ার জন্য ও বয়স্তুলেন না আছে আম্মা আর আমাকে পাঠানো হয়েছে সকলের জন্য শুধুমাত্র মানুষের জন্য না জিনের জন্য এটা হলো দাওয়াতের ব্যক্তি দিন ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াতের যে এরিয়া দাওয়াতের যে ব্যক্তি সারা বিশ্বের সকল প্রান্তর সকল মানুষ এবং জিন সহ এটা মনে রাখতে হবে I am not sent but unto the lost sheep of house of Israel এটা একটা ইঞ্জিলে লেখা আছে ঈসা আলাইহিসসালাম স্বয়ং বলছেন ইন্নী লাম উরসাল ইল্লা ইলা খিরাফে বনি ইসরাঈল আদাল্লাহ আমাকে শুধু পাঠানো হয়েছে বানি ইসরায়েলের মুসা সালামের উম্মতের পুরাপুরি সকলের জন্যও না ওই সকল কিছু ভেড়ার দল যারা পথ হারিয়ে ফেলেছে অর্থাৎ ওই মানুষগুলো আর কি ভেড়ার দলের সাথে তুলনা করেছেন তিনি ইঞ্জিলে ইংরেজিটা আমি বলে দিয়েছি যেভাবে অনুবাদ করা হয়েছে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের এরিয়া ইন্নি ইয়া ইন্নি রসুল ইলাইকুম জামিয়া হে মানুষেরা তোমরা যে যেখানেই থাকো না কেন প্রত্যেকের জন্যই আমি রাসুল হয়ে এসেছি আর মা ইল্লা কাফাতাল বশিরা নাসি বাশীরা ওয়া নাযীরা তোমাকে পাঠানো হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর সকলের জন্য কোন বাছাই নাই আল্লাহ নবীর নাম শোনার সাথে সাথে তিনি এসেছেন তার উপর নবুয়ত এবং রিসালাত এসেছে এই কথা শোনার সাথে সাথে পৃথিবীর কোন ব্যক্তি যদি তার উপর ঈমান না আনে তাহলে তার ঠিকানা জাহান্নাম কোনো ফাঁক ফোকরের অবকাশ নাই ইনি হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি এই ছিল তার মূল কাজ সেই বিষয়টাকে বাদ দিয়ে আজকে শুধু আলোচনা শুরু যে তিনি কিসের তৈরি চিন্তা করেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ইত্তেবা করতে বলা হয়েছে মানতে বলা হয়েছে তার কাজ করা করতে বলা হয়েছে তার যে হক সেটা আদায় করতে বলা হয়েছে এখন সর্বত্র শুধু টিভি খুলেন রেডিও খুলেন হুজুরদের আলোচনা এই সপ্তাহে পুরা মাস শুনবেন নবী মোহাম্মদ কিসের তৈরি আরে বাবা কিসের তৈরি তাদের তুই কি করবি বেটা তোর কি লাভটা আর এটা কি বিষয়টা কি আহম্মকের মতো কথাবার্তা নির্বোধের মতো কথাবার্তা আল্লাহ নই বলেছেন আনা সৈয়দ আদম ওয়ালা ফখরা আমি পৃথিবীর বুকে আদম সন্তানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আনা সৈয়দ ওয়ালাদে আদম আদমের সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ উলিত মিন নিকাহ ওয়ালাম ওমা উলিত মিন সেফাহ মিন আদম আদম থেকে নে এই পর্যন্ত আমার পিতৃকুলে মাতৃকুলে কোন জেনার সন্তান নেই আমি আয়ের মধ্যে কোনো জেনা হয়নি আমি বিয়ের সন্তান নবীদের পরম্পরায় আদম থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত কোন পিতৃকুল কোন জেনা হয়নি আল্লাহ নবী চ্যালেঞ্জ করেছেন বলে তুমেন নেকাহ লা কেফাহ একটা আদম থেকে না আমি পর্যন্ত আমার রক্তে কোনো খারাপই নাই আল্লাহ নবী বলেছেন আমি জন্ম লাভ করে এসেছি আল্লাহ নবীর বাবার নাম আবদুল্লাহ দাদার নাম আব্দুল মোত্তালেব দেখতেছে মায়ের নাম আমিনা তাও দেখতেছে দুইজনের মিলনে তার জন্ম তাও দেখতেছে দেখতেছে যে বাবা পেটে থাকতেই মারা গেছে তারপরে ছয় বছর কি কয়েক বছর বয়সে মা মারা গেছে তারপরেও প্রশ্ন নবী কিসের তৈরি প্রশ্ন চলছে কাহিনী বানানো শুরু করেছে তারকার মতো উঠলেন তারপরে কত বছর সেটাকে সেজদা করা হলো কত হাজার হাজার বছর তিনি থাকলেন ইত্যাদি ইত্যাদি বানাইতে বানাইতে তারপরে হাদিস আরো জাল করলেন ইয়া জাহাবের ইন্না আউ্লামা মা খালাকাল্লাহু নুরি হে জাবের সর্বপ্রথম যা সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীর বুকে সেটা হলো আমার নূর হাদিস বলে ইন্না আউ্লামা খালাকাল্লাহ খালাকাল্লাহুল কালাম আল্লাহ পাক প্রথম সৃষ্টি করছেন কলম কলমের আগেও সৃষ্টি হয়েছে কিছু অর্থাৎ এইখানে কতগুলো আউয়াল আছে ও আনা আউয়ালুল মুসলিমিন আছে কোরআনে নবী মুহাম্মদ বলছেন আমি প্রথম মুসলিম কেন নবী মুহাম্মদের আগে কোন মুসলিম ছিলেন না ছিলেন মুসা আলাইহিসসালাম বলছে ওহানা আনা আউয়ালুল আমি মুকমিনদের মধ্যে প্রথম কেন মুসা আলাইহিসসালামের আগে কোন মুমিন ছিলেন না অর্থাৎ ওই সময়ের জন্য সর্বশ্রেষ্ঠ ইমানদার যিনি ওইটা বোঝানোর জন্য আউয়ালুল মুমিনিন বলা হয়েছে আউয়ালুল মুসলিমিন বলা হয়েছে সম্মানিত অবস্থায় আউয়াল কতগুলো জিনিস এসেছে আমি ওই আলোচনায় যাচ্ছি না আমি শুধু দৃষ্টি আকর্ষণ করছি যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নাকি বলছেন হে জাবের সর্বপ্রথম যা সৃষ্টি করা হয়েছে সেটা হলো কি আমার নূর এই নূর নিয়ে আমার গন্ডগোল শুরু হয়ে গেল নূর তো হলো হলো এটা জাতি নূর না সেফাতি নূর জাতি নূর হলো সত্তার নূর সত্তা বলতে এসেন্স এক্সিস্টেন্স যে ব্যক্তিটা আছে এটা হলো জাত আর সিফাত যেরকম আমি মুসলিমদের দাঁড়ায় আছি এই পুরো বডিটা সব মিলে হলো আমার একটা সত্তা কিন্তু আমি হাসি এটা আমার একটা গুণ তাহলে আমি কথা বলি এটাও আমার একটা গুণ আমি খাই এটা একটা কাজও গুণও ইত্যাদি ইত্যাদি যে গুণ এটাকে বলে সিফাত যেরকম আল্লাহ সকল গুণাবলী নিয়ে আল্লাহ সেটা হলো তার অস্তিত্ব কিন্তু আল্লাহ কথা বলেন আল্লাহ হাসেন এটা হাদিস আসছে আল্লাহ রাগ করেন এটাও হাদিসে আসছে আল্লাহ সত্য বলেন হাদিসে আসছে এটাকে বলা হয় সেফা আল্লাহর জাতি নুনার সেফাতে নূর জাত অস্তিত্বের থেকে যে নূর হয় কিংবা আল্লাহর গুণগুলা থেকে নূর হয় এটা সেরেক হবে না তো হবে আল্লাহর কোন শরিক আছে আল্লাহর অস্তিত্বও কোনো শরিক নেই আল্লাহর জাতে কোনো শরিক নেই আল্লাহর সিফাতেও কোনো শরিক নেই এটা তাওহীদুল আসমা ও সিফাত নিয়ে যখন কথা বলেন ভাইরা তখন বলেন যদি বলেন জাতি নূর সেটাও সেরেক আর যদি বলেন সেফাতি নূর সেটাও সেরেক যদি বলেন যে সর্বপ্রথম তার নূরটা সৃষ্টি করা হয়েছে জাতিও না সেফাতি না সেটাও হলো মিথ্যা কথা সর্বৈব বাজে কথা সম্মানিত উপস্থিতি কতগুলা কথাবার্তা বলে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই দাবি যদি আপনি করেন তাহলে খ্রিস্টানদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি ওরাও তো ঈশা আলাইহিস সালামকে তুলতে তুলতে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে পুত্র বানানোর পরে তারপরে আবার ওদের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে ক্যাথলিক অর্থোডক্স প্রোটেস্ট্যান্ট বিভিন্ন ভাগ হয়েছে শুধুমাত্র এই তত্ত্ব নিয়েই ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র না আল্লাহর সৃষ্টি করা মা মরিয়মের সাথে তার মিলনের পুত্র না তিনি রু ফুকে দিলেন সেই হিসাবে পুত্র আল্লাহ নিজের পুত্র না স্নেহাস্পদ পুত্র এই শুরু হয়ে গেল তাদের মধ্যে বাহাস খ্রিস্টানদের মধ্যে বাহাস যেরকম আমাদের মুসলিম নাম ধরে বাহাস শুরু করেছে ওরা ঈসা আলাইহিসসালামকে নিয়ে বাহাস শুরু করেছে আর উম্মতে মোহাম্মদের কিছু সংখ্যক লোক নবী মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লামের জন্ম মানে তার অস্তিত্ব নিয়ে বাহাস শুরু করে দিয়েছে ওরা বানাইতে বানাইতে বানাইতে বানাইতে ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে কেয়ামতের মাঠে আল্লাহর ডান পাশে বসে তিনিই বিচার করবেন আল্লাহ এতদিন চালাইতে চালাইতে বুড়া হয়ে গেছে তো নাউজুবিল্লাহ মিন জালিক পুত্রের মাথা ঠিক আছে শক্ত আছে উনি বাপের পক্ষ থেকে যেহেতু সান অফ গড গডের পাশে বসে বাবার পক্ষ থেকে পুত্র বিচার কার্য করবেন কেয়ামতের দিন এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে এটাকেই বলা হয় ফান্ডামেন্টালিজম যেটা ইসলামের মধ্যে আধুনিক চিন্তাবিদরা নিয়ে এসেছেন কয়েকটা ব্যাপারে এক হলেন প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স এবং ক্যাথলিকরা সবাই মিলে এক হলেন গত এই শতাব্দীর গোড়ার দিকে যে কয়েকটা বিষয়ে আমরা ঐক্যমত হয়ে যাই একটা হলো আদম আলাইহিসসালামকে ঈসা সাল্লাম আল্লাহ রাখার পুত্র ব্যাখ্যা বিশ্লেষণ থাক প্রথমিকভাবে আমি মেনে নেই দ্বিতীয় হলো আদম সাল্লাম যে গুণা করেছিলেন সেই গুনাহ মাফ করানোর জন্য ঈসা আলাইহিসসালাম পৃথিবী এসে আল্লাহর পুত্র স্বয়ং এসে নিজে আত্মহুতি দিয়ে শুলের মধ্যে মরে গিয়ে গোটা আদমের গুণা সহ সকল বাণী আদমের গুণা মাফ করে দিয়ে গেলেন কিয়ামতের মাঠে ডান দিকে বসে তিনি বিচার করবেন এই সকল কিছু বিষয় যে বিশ্বাস এটা না ফান্ডামেন্টালিজম কিন্তু আমি শিক্ষিত মানুষের দৃষ্টি আকর্ষণ করছি এই মৌলবাদ বলে ফান্ডামেন্টালিজম বলে এটা ইসলামের কোন শব্দই না এটা হলো বানাউটে আমদানি করা হয় খ্রিস্টানদের থেকে মুসলমানের বাচ্চারা চাপায় অমক মৌলবাদী অমক ফান্ডামেন্টালিস্ট তুমি ফান্ডামেন্টালিস্ট চিনো তুমি মৌলবাদ চিনো রাবিষ্কারকরা তুমি জানো আর ইতিহাস জানো আর অর্থ জানো তুমি না চিন্তাবিদ তুমি না শিক্ষিত তুমি অনেক পড়াশোনা করো তুমি না পত্রপত্রে লেখো তুমি না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 আসে মানে এলহাম আসে এলহামের মাধ্যমে তারা দিন চালায় সুফিদের কাছে আকাশ থেকে এলহাম আসে ধ্যান করতে করে ঝিন ধরতে ধরতে তাদের কাছে গায়েবী খবর আসে তার উপর ভিত্তি করে করে আর জাল হাদিস বানায় পোশাক কাহিনী বানায় শয়তানিন্না শয়াতিনা লাউহুনা ইলা আউলিয়াইহিম আল্লাহ পাক বলে দিয়েছেন শয়তান তাদের বন্ধুদের কাছে ওহী করে আল্লাহ ওহী করেন নবী রাসূলদের কাছে নবী রাসূলদের কাছে আর শয়তানরা ওহী করে কার কাছে তাদের বন্ধুদের কাছে এই জাল এবং বাজে কিসসা কাহিনী ওরা বানায় শরীয়তের বিরুদ্ধে এবং তাওহীদের বিরুদ্ধে ইউহা ইলাইয়া قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد জেনে নাও আমার কাছে ওহী আসে কোনটা প্রথম ওহীর বিষয় কি আন্নামা তোমাদের যিনি ইলাহ তিনি হলেন এক এলা তার কোন শরিক নেই তার জাতে শরিক নেই তার সিফাতে শরীক নেই তার আসমাতে নামে কোন শরিক নেই কাজেই এখানে এখানে কিছু দৃষ্টি আকর্ষণীয় আছে আমাকে আল্লাহর সাথে কোনো অবস্থাতেই শরিক করতে যেও না ফামান ইয়ার চুলে কা রাব্বিহি এত কথার দরকার কি তোমাদের এত গবেষণার দরকার কি একজন ব্যক্তি নিয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহর সাক্ষাৎ চায় কিয়ামতের দিন ফালিয়ামাল আমালান সালিহা সে যেন সৎ কাজ করে তুমি আল্লাহর জাতি নূর না সেফাতি নূর না কত বছর তার গায়ে ওইটা ছিল এগুলা তোমাকে কে বলতে বলেছে ফালিয়ামাল আমালান সালিহান সে যেন সৎ আমল করে ওয়ালা ইউশরিক রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদতের সাথে যেন কাউকে শরীক না করে এই হলো তোমার কাজ তোমার কাজ হলো রসুলের ইত্তেবা করা কোরআন মেনে চলা তোমাকে ওই ফাউল কথাবার্তা কে বলতে বলেছে আর ওই আতর গোলাপ ছিটিয়ে ছিটিয়ে তোমাকে বাজে কাহিনী টাহিনী বাজে কিছু করার জন্য কে বলেছে আকুল কজ সম্মানিত মুসলিয়ানগণ এবং সারা পৃথিবীর যত মানুষ নারী পুরুষ আলামিন জামে মসজিদের এই খুতবা দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আল্লাহর নবী আল্লাহর বান্দা আল্লাহর নবী আল্লাহর দাস আব্দুল্লাহ সুবহানাল্লাযী আসরা আবদিহি তার বান্দাকে নিয়ে সফর করছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর বান্দা এবং তার রাসূল আল্লাহর সৃষ্টি বান্দা তিনি আল্লাহর আব্দ তিনি বলে যে না না না আল্লাহ নবীকে আব্দ বলা যাবে না আল্লাহর দাস বলা যাবে না যেহেতু তিনি তার নিজের নূরের থেকে তৈরি সে আবার তার দাস হয় কিভাবে এখান থেকে তত্ত্ব নিয়েছে মনসুর হাল্লাজ ও গবেষণা করতে করতে জেকের ফেকের করতে করতে চিন্তা করতে করতে একবার ধ্যান করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেল তখন বলা শুরু করলো আনাল হক আমি নিজেই হক তিনি আর আমি এক হয়ে গেছি মান্তু সুদাম তুমান সুদী ফার্সিদে বলে অহম ব্রহ্মং বলে হিন্দু ধর্মে যোগ সাধনা করতে করতে সাধক এবং আল্লাহ একাকার হয়ে যান সৃষ্টিকর্তা ইয়াবুদুনি আবুদুহু ও আমি তার ইবাদত করি তিনি আমার ইবাদত করেন আমি তাকে সিজদা করি তিনিও আমাকে সিজদা করেন কারণ তিনি আমি আমিই তিনি পার্থক্য কোন জায়গায় কাজেই নবী মোহাম্মদ যদি আব্দ হয় বান্দা হয় তাহলে তার নূরের থেকে পয়দা হওয়া তো ঠিক হলো না তিনিই যে উনি উনিই যে তিনি কাজে আব্দ নন যখন সিজদা করেন আল্লাহর অংশ যেহেতু আল্লাহর নূর যেহেতু নিজেকে নিজে সিজদা করেন নাউজুবিল্লাহ মিন জালেক সম্মানিত উপস্থিতি সারা পৃথিবীর বুকে বহু বিভ্রান্তিকর ধারণা ছড়িয়ে দেওয়া আছে কাফেররা বলতো আবাসাল্লাহু বাশারার রাসূলা আল্লাহ কোন মানুষকে রাসূল পাঠাতে পারে নাকি কাফেরদের প্রশ্ন এটা আবাসাল্লাহু বাশারার রাসূলা মা লিহাদার রাসূল ইয়াকুলু الطعام ويمشي في الاسواق এটা কেমন রাসূল একদম মানুষের মতো খানা খায় দেখি ইয়ামশি বিল আসওয়াক বাজারে যায় জিনিসপত্র কিনে আবার বেচা কিনে হাট বাজারে ঘুরে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয় এ আবার কেমন রসুল আবার রসুল হতে পারে নাকি কেন ফেরেস্তা রসুল হয়ে আসতে পারলো না এটা তারা প্রশ্ন করেছে কোরআন জবাব দিয়েছে ফেরেস্তা যদি রাসুল করে পাঠানো হয় সে তো মানুষের দায় দায়িত্ব পালন করতে পারবে না মানুষের বিষয়টা সে বুঝবেই না কারণ মানুষের দৈনন্দিন সমস্যা যেগুলা বিয়ের প্রশ্ন তালাকের প্রশ্ন সাংসারিক প্রশ্ন বিচারের প্রশ্ন আচারের প্রশ্ন এবাদতের প্রশ্ন বহুত প্রশ্ন মানুষের জীবনের সাথে জড়িত ফেরেস্তাকে তো ওভাবে সৃষ্টি করা হয় নাই যার কাছে রাসুল আসবে রাসুল তাদের মধ্য থেকে হতে হবে রব্বানা ওয়াবআস ফিহিম রাসূলাম মিনহুম হে আল্লাহ তুমি তাদের মধ্য থেকে রাসূল পাঠাও ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতা পাঠাতে বলেন নাই দোয়া করেছেন তাদের মধ্য থেকে মানুষের মধ্য থেকে পাঠাও সম্মানিত শ্রোতৃমণ্ডলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মানুষ বাবার উরস থেকে মায়ের গর্ভ থেকে পয়দা হয়েছেন ঠিক তেমনি তিনি আল্লাহর বান্দা আর আয়তাল আর আয়তা আবদান ইদা সাল্লা কোরআন আসছে না তুমি কি দেখো না আল্লাহর বান্দা যখন সে সালাত আদায় করে রাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা তুমি কি দেখো না আন্নাহু ইদা কামা আব্দুল্লাহ আল্লাহর বান্দা যখন দাঁড়িয়ে যায় ইয়াকুনুন আলাইহি লিবাদা তারা সিংহের মতো তার উপর ঘটছে পড়ে আক্রমণ করে কোরআনে কত জায়গায় জাব দেশেছে আর হাদিসের কত জায়গায় জাব দেশেছে এখন ওরা সেটাও অস্বীকার করে বসছে নিজেরা তিনি বলছেন না ইনি হতে পারেন না সেদিন প্রশ্ন করলো আমাকে যে আল্লাহর নবীর নাকি ছায়া ছিল না যে আল্লাহ নবীর ছায়া থাকলে কি না থাকলে কি আল্লাহ নবীর ছায়া ছিল কি না ছিল এই প্রশ্নের কি বিষয়টা কি এতে তোমার লাভটা কি আর ক্ষতিটা কি তোমাকে কে বলেছে আল্লাহ নবীর ছায়া ছিল না বলে যে নূরের যে ছায়া হয় না এটা হলো দ্বিতীয় প্রশ্ন নূরের ছায়া হবে কিভাবে কেয়ামতের দিন আল্লাহর ছায়া কিভাবে হবে আমি তো জানি না ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু কিয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না যদি অনেকেই তাফসিরে বলেছেন জিল্লু আরশিহি বুঝাইছেন আল্লাহ পাক হতে পারে সে অর্থ এখানে হতে পারে জিল্লু আরশিহি এটা খুব স্বাভাবিক অর্থ অনেক সময় এই মাসকান থেকে শব্দ হটিয়ে দিয়ে তর্জমা হয় কোরআনেরও হয়েছে ওয়াস আলেল কারিয়া তুমি গ্রামকে জিজ্ঞাসা করো আর মানে কি গ্রামের মানুষকে জিজ্ঞাসা করো এটা কোরআনে প্রচুর রয়েছে যারা আরবি ভাষা অলংকার জানেন তারা বুঝবেন যে কোন জায়গায় সেটা খাটে কোন জায়গায় সেটা খাটে না ওই যে বলেছিলাম একজন বই লিখেছে যে সালাফিদের সালাফি বিরুদ্ধে আকিদা একশো পাঁচ পৃষ্ঠায় আলোচনা শুরু করেছিলাম ও কিভাবে আরবি ভাষা ব্যাকরণ না বুঝে উল্টা কাজ করেছে সেটা আমি পরবর্তীতে আলোচনা করব একটা আলোচনা করেছে আরো কয়েকটা বক্তব্য তা নিয়ে দিতে হবে ইনশাআল্লাহ আজিজ সম্মানিত মুসলিয়ানগঞ্জ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কায় আগমন করলেন তার কাজ ছিল মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া তার মানে হলো মানুষগুলো অন্ধকারে বিরাজ করছিল কি কি অন্ধকার সংক্ষেপে দ্রুত গতিতে বলে যাই আপনাদের কাছে সেরেকের অন্ধকার কুসংস্কারের অন্ধকার এবং তাদের নিজের বানাউটি যত কার্যক্রম অন্ধকার মিল্লাতে ইব্রাহিমের উপরে যারা কায়েম ছিল যে নীতিতে সেটাকে সরিয়ে দিয়ে তারা যে অন্ধকার আচ্ছন্ন করে ফেলল কাবার ঘরে মূর্তি চলবে না ইব্রাহিম সাল্লাহাম ঘোষণা দিয়েছিলেন আমর এমনি লোহাই আল খোজাই সারা পৃথিবীর যত বুজুর্গদের মূর্তি আছে সব এনে কাবার ঘরে সেট করে দিল তারপরে তারা সেই মূর্তির পূজা করা শুরু করে দিল এই যে অন্ধকার আচ্ছন্ন করে ফেলল কাবার এরিয়াকে অথচ আল্লাহ পাক বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর হলো কাবার ঘর সেটা বরকতময় সেখান থেকে ছড়বে সারা পৃথিবীতে হেদায়াত সেখানেই অন্ধকার হেদায়ত ছড়বে কোথার থেকে সেটাকে তো আবার পবিত্র করতে হবে আবার পরিচ্ছন্ন করতে হবে সে হেদায়তের ঘর থেকে হেদায়েতের বাতি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে এটা হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাতামের মূল মিশন আসল কাজ এখন ওনারা বানানো শুরু করেছেন নানান কাহিনী তার মধ্যে একটা হলো সেবাতি নুর শুধু এই না আরও বলতেছে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ মিলাদের মাহফিলে যদি যান তাহলে দেখবেন পড়ছে ওহি জো মুস্তাবি আরশতা খোদা হোকার ও তার পড়া মদিনা মে মুস্তফা হোকার আল্লাহুম্মা না সাল্লাল্লাহ বলে না শাখায় পাবলিকে বলে বাকিটুকু ও আল্লাহ হুম্মা থামে আর চা খাইতে তাকে ফুরুক ফুরুক করে পাবলিক আবার কতক্ষণ শেষ করার পরে ও আবার নতুন করে শুরু করে ও আলে আবার চা খায় পাবলিক আবার বাকিটুকু কয় কত বড় পাজি কত বড় বেয়াদব কত বড় আহম্বক কত বড় শয়তান ওরা আবার আমাদের উল্টা ঘাত আনে বলে যারা নবীর সম্মান দেয় না নবীর শ্রদ্ধা দেয় না নবীর নাম না চোখ কষলে সু সু করে না আসাদু আন্না মোহাম্মদ আর বলার সাথে সাথে চোখের মধ্যে সুসু করে আঙ্গুল চষে নবীর প্রতি ভক্তি নবীর নামে মিলাপ পড়ে না এরা কোনো মানুষ নাকি এদের ধর্মই নাই আমার বাড়ির দারোয়ান কোনদিন সালাত আদায় করতো না বারবার কোথাও সালাত আদায় করবে না পয়সা পাতি যা পাইতো সুদে লাগায় খাইতো পরে কয় যে স্যার আপনি কোথায় যান মাঝে মাঝে শুক্রবারে বলে আলামিন মসজিদে খোদবা দেই কই কাঁদে নেই শিয়াদের মসজিদে যান চিন্তা করেন বাড়ির দাঁড়ান এক অক্ত সালা আদায় করতে না পরে তো চলে গেছে না আমার বললাম না তাদেরকে শিখালো কে তাই বলেন তো দেখি আলামিন জামে মসজিদ যেখানে কোরআনের কথা হয় যেখানে হাদিসের কথা হয় যেখানে শরিকের বিরোধিতা হয় যেখানে বেদাতের বিরোধিতা হয় যেখানে পিওর পরিচ্ছন্ন কথাগুলা বক্তাগণ বলার চেষ্টা করেন কিন্তু তাদের ভুল কিছুই হয় না এমন কথা বলা ঠিক না হতেও পারে সেটা স্লিপ অফ টাং কিন্তু বলে দেওয়ার সাথে সাথে আবার সেটা সংশোধন হওয়ার জন্য যারা প্রস্তুত তাদেরকে একজন ব্যান আমাদের সুৎখর বলে ওটা কাদিয়ানি মসি শিয়া মসি শিখালোকে আর কানে সবকটা দিল কে একটা বেনামাজির কানে বেনামাজিটাকে কেউ নামাজি বানাতে পারল না সালাতি বানাতে পারল না তাকে ভালো পথে কেউ টানতে পারল না শিখিয়ে দিতে পারল যে আলামিন জামি মসজিদ কাদিয়ানি শিয়া মসজিদ এই হলো মেন্টালিটি ওরাই এবার আক্রমণ করে যে এরা মিলাদ পরে না গো এরা মুসলমানই না চিন্তা করেন মিলাদের আবিষ্কার কবে দুইটি মত আছে ওবাইদি বংশ যখন এশিয়ারা মিথ্যাবাদী ওরা ফাতেমি দাবি করলো যে আমরা ফাতেমার বংশধর সোটা বংশরাই মিথ্যা বংশ মিশরে যারা শাসন করেছে ওবায়দিরা ফাতিমি নাম নিয়ে কয়েকশো বছর শাসন করেছে শাসক হিসেবে ভালো ছিল কিন্তু মানুষ হিসেবে ছিল চরম বেদাতে এবং সেরেকি এটা ইবনে তাইমিয়া বলেছেন অবশ্য তার ফতোয়া ইবনে তাইমিয়ায় শাসক যদি ভালো হয় যদি সে অমুসলিমও হয় সেখানে আল্লাহ রহম করে আর শাসক মুসলিমও যদি হয় যদি অত্যাচারী হয় আল্লাহ সেখানে রহম করেন না আমি এখনো বুঝে উঠতে পারিনি ইবনে তাইমিয়ার কথার অর্থ কি আরো বেশ কিছু চিন্তা করতে হওয়া ওরা শাসক হিসেবে জনপ্রিয় ছিল কিন্তু চরম বেদাতে এবং সেরেকে ছিল আবার অনেক আকিদা ভালো থাকে মানুষের উপর অত্যাচার করে জুলুম করে মানুষের শাসন ভালো করে না এগুলা সব মিশ্রিত বিষয় আমি এই বিদ্ঘুটি বিষয়ে এই মুহূর্তে আমি ঢুকছি না ওরা প্রথম মিশনে বেদাত চালু করে মিলাদের বেদাত তারপরে আরবলের শাসনকর্তা আল্লাহ নবীর এটা হলো চারশত বছর পরে আল্লাহ নবীর মৃত্যুর মৃত্যু তো আবার কওয়া যাবে না তিনি মরেন নাই আবার ধরবে যে তোমরা নবীর মেয়েরা লেখা মারে হায়াতুন নবী নবী তো জীবিত যে নবী তো জীবিত খালি নবী জীবিত নাকি সব মানুষ জীবিত কবরের মধ্যে নাহলে আপ করে ও বুঝে কিভাবে আসসালাম আলাইকুম আহলাল কুবুরে কে খামাখা বলতেছি নাকি সেটা তো কবরের জীবন সে কি পৃথিবীর জীবন নাকি আল্লাহ নবীও কবরে জীবিত কিন্তু আল্লাহ নবীদের লাশ মাটিতে খায় না বাকিদের লাশ খায় আবার কোন কোন মানুষের লাশও বের হয়েছে যেটা কবরে হদায় হদায়ফা নিলিয়ামান ইয়ামান কোন এক যুদ্ধে গিয়ে শহীদ হয়েছিলেন সাগরের যখন এই ভেঙে যায় নদীর তখন মিশরের বাচ্চাকে স্বপ্নে দেখিয়েছিল যে আমার লাশটাকে উদ্ধার করো পানি আমাকে নিয়ে যাচ্ছে বাস্তব কথা তখন সারা পৃথিবীর সাংবাদিকদেরকে জড়ো করে তারপর ওই জায়গায় দেখা গেল যে হোজাইফা ইবনে আমার লাশ তাজেই আছে থাকতে পারে কারো কারো আর এটা যে আল্লাহ পাক তাজা রেখেছেন এটা নাও হতে পারে হয়তো আবহাওয়াগত ব্যাপার থাকতে পারে অতি ঠান্ডা কিন্তু আবহাওয়া এমন ছিল যেখানে পচে নেই সেটাও হতে পারে কারণ গ্যারান্টি নেই তাই যদি হয় তাহলে আবু বকরের লাশ তো পৌঁছবে না হবো জাইফা ইবনে লিয়ামানের চাইতে আবু বকর কত কত উপরে তার কোনো তুলনাই নাই নবীদের পরে কোন মানুষের সাথে যার তুলনা নাই তিনি কে আবু বকর তাহলে আবু বকর যে লাউ লাশ মাটিতে খায়নি গ্যারান্টি নাই আর মাটিতে খেলেই তিনি খারাপ মানুষ তিনি দুর্বল মানুষ এমন কোনো কথাই নাই কিন্তু নবীদের লাশ মাটিতে মাটি খায় না এটা সত্য কথা কিন্তু মাটিতে না খাইলেই অন্য কেউ তিনি বুজুর্গ হয়ে গেলেন আর মাটিতে খাইলেই তার বুজুর্গি কমে গেল এমন কোন দলিল নেই ডকুমেন্ট নেই এমন কোন বোঝার কারণও নেই এটা মনে রাখবেন এখন বলছে হায়াতুল নবী হায়াতুল নবী বলতে তোমরা কি বুঝেছো সেটা বলো পৃথিবীর জীবনের মতো জীবন পৃথিবীর জীবনের মতো যদি বেঁচে থাকেন তাহলে তার কবর দেওয়া যায় যাচ্ছে তিনি বেঁচে আছেন পৃথিবীর জীবনের মতো তাহলে তাকে সাহাবীরা মিলে কবর দিলেন এটা জায়েজ আছে তাজা মানুষকে কবর দেওয়া জায়েজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা বিভ্রান্তিকর ধারণার সৃষ্টি হলো আল্লাহর নবী মারা গেছেন শুনি তিনি বিভ্রান্ত হয়ে পড়লেন তিনি ধারণা করলেন যে কেউ কেউ হয়তো হাওয়া খবর ছড়িয়ে দিয়েছে একটা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তিনি বলে উঠলেন যে কেউ বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন আমি তার ঘাড় কেটে দেব একেবারে বিশাল পালোয়ান তো তাকে দেখে এমনিতেই সবাই ভয় পায় ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাইরে ছিলেন এসে উপস্থিত হলেন অনেক সিরাতুন নবী আলাইহি দেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত ছিলেন না উপস্থিত ছিলেন না দূর থেকে তিনি আসলেন আসার পরে শুনলেন যে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে হাদিস কিন্তু সহিহ বুখারীতে রয়েছে তিনি আসলেন আসার পরে শুনলে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন ভদ্রভাবে শান্ত শিষ্ট ভাবে তিনি ভিতরে ঢুকলেন আল্লাহ নবীর কপালে চুমা দিলেন আল্লাহ নবী দু একজন সাহাবীর মৃত্যুর পরে কপালে চুমা দিয়েছেন এটা হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত কপালে চুমা দিলেন একটু চোখের পানি তার ঝরঝর করে পড়ল সুন্নত অনুযায়ী এটার নাম ইত্তিবা ওমর রাজিয়াল্লাহু তাআলা খুব বেশি উত্তেজিত হয়ে পড়লেন ওই সময়ের জন্য তিনি সুন্নতের বাইরে চলে গেলেন একটুর জন্য হলেও তিনি বুঝে উঠতে পারেন নাই কি করতে হবে আবার কেউ কেউ যদি আবার অস্বীকার করে তিনি মরেন নাই সেটাও আবার সুন্নতের বাইরে চলে গেলেন আবু বকর রাজিয়াল্লাহ কায়েম থাকলেন সঠিক সুন্নতের উপরে কি করতে হবে আল্লাহ নবী দেখেছেন তার প্রিয় পাত্র সাহাবিগুনকে আল্লাহ নবী মৃত্যুর পর চুমা দিয়েছেন আবু বকর রাজিয়াল্লাহ তালানহ দেখেছেন তা আল্লাহ নবীর পুত্র ইব্রাহিম যখন মারা গেলেন আল্লাহ নবী তখন বসে বসে পানি ঝরছিল চোখ দিয়ে আল্লাহ নবী সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন আল্লাহ নবী বললেন দেখো এটা রহাম এটা দয়া এটা মায়া এটা মানুষের মনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমিও তার বাইরে না তাহাজান ইয়াহজানুল কলব ওয়া তাদমাউল আইন ইন্না বিকা ইব্রাহিম লা মাহজুনুন দেখো ইব্রাহিম তুমি তো মারা গেছো আমার চোখ দিয়ে পানি পড়ছে অন্তর বিগলিত হয়ে গেছে তোমার মৃত্যুতে আমি শোকাহত আমি শোকগ্রস্ত মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাইনে এদিকও নাই ওদিকও নাই ঠিক যেভাবে আল্লাহর নবীকে দেখেছেন সেভাবে আল্লাহর নবীকে চুমা দিয়েছেন চোখ দিয়ে দর করে পানি পড়ছে তারপর তিনি জনগণের সামনে এসে উপস্থিত হলেন ওমর তখন ওমর রাজিল্লাহ তালানো তখন একটু উত্তেজিত অবস্থায় আছেন ওমর আবু বকর রাজিল্লাহ তালানো বলেন রেসলিকা ওমর ওমর বসো শান্ত হও আবু বকরের আওয়াজ শান্ত শিষ্ট মানুষ কিন্তু তার আওয়াজের যে জোর তার যে দাবি তার যে আবেদন সেটা সাংঘাতিক হিমালয় পর্যন্ত নড়ে যায় আবু বকরের আওয়াজে কিন্তু মানুষ মনে করত নরম থরম নম্র মানুষ ভদ্র মানুষ না যখন বসে আলা রেসলেকা আমার আমার বস ওই সময় এই নম্র ভদ্র শান্ত মানুষটি বাঘের মতো হয়ে গেলেন হঠাৎ সিংহের মতো হয়ে গেলেন তিনি বললেন শোনো তোমরা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত তোমাদের মধ্যে কেউ যদি এমন থেকে থাকো যে মুহাম্মাদের ইবাদত করতে তাহলে জেনে নাও মুহাম্মদ মারা গেছে এখানে নবীও বলেন নাই রাসূলও বলেন নাই কিন্তু এই জায়গায় মুহাম্মদ নাম ধরে বলেছেন কেন জানেন কখনো কোনো করতে হয় মানুষ যদি অতি আবেগে চলে যায় শেরিকের দিকে যেতে থাকে বেদাতের দিকে যেতে থাকে তখন ওইটাকে ওইভাবে ট্রিট করতে হয় ইনি বললেন যে মোহাম্মদ মারা গেছে এবাদত করতে চাও নাকি তিনি রাসূল তিনি নবী কিন্তু তিনি মানুষ মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ওমর কিন্তু ইবাদত করেন নাই আল্লাহর নবীর কিন্তু যেহেতু এক্সাইটমেন্ট একটু বেশি হয়ে গেছে তার এটাকে আর একটু জোরে ধমক দেওয়ার জন্য ইবাদতের কথা উল্লেখ করেছেন কিন্তু কেউ আল্লাহ নবীর ইবাদত করেননি মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত ইবাদত যোগ্য হলেন যিনি মরেন না যিনি মারা গেছেন তার ইবাদত চলে না সোজা কথা এখানে তিনি বুঝিয়ে দিয়েছেন ফাইন্না মুহাম্মাদান কাদমাত তারপরে তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম তোমরা কি কুরআন পড়ো না উহুদের যুদ্ধের সময় যখন কাফেররা ছড়িয়ে দিল মুনাফিকরা ছড়িয়ে দিল যে আল্লাহর নবী মারা গেছেন আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন তখন এই আয়াত নাজিল হয় ওমা মুহাম্মদ ইল্লা রাসূল এটা কিন্তু বলা হয় নাই নবী মুহাম্মদ মরে নাই আল্লাহর পক্ষ ওহি এভাবে আসতে পারত তোমরা বিভ্রান্ত হচ্ছ কেন মোহাম্মদ মরে নাই নবী মরে নাই তিনি জীবিত আছেন তিনি তোমাদের নেতৃত্ব দেবেন না সিচুয়েশন যা সেটা ট্রিটমেন্ট এসেছে সোদা কোরআনে কারেমে নবী মারাই গেছেন যদি ধরে নাও তাহলে কি করব বেঁচে আছেন নবী ইসলামের উপর থাকবে নবী মারা গেছেন তাহলে তোমরা কি করবে এইভাবে আয়াত নাজেল হল বোঝার চেষ্টা করবেন ঠিক মতো কোরআন এখানে এই কথা বলেনি যে নবী মরে নাই তোমরা চিন্তা করো না বলছেন নবী যদি মরে যায় তাহলে কি করবে প্রশ্ন ওমা মোহাম্মদ ইল্লা রসুল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল মোহাম্মদ একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল তার আগে হাজার হাজার নবী রাসূল চলে গেছেন আফা ইম্মাতাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম তুমি যদি মরে যেয়ে থাকেন কিংবা নিহত হয়ে থাকেন তাহলে তোমরা কি ইসলাম ঈমান ছেড়ে দিয়ে অন্য পথে সরে যাবে এইভাবে কোরআন ট্রিটমেন্ট করেছে তিনি মরবেন মরণযোগ্য ইন্নাকা মাইয়িতুন ওয়াইন্নাহুম মিন্নাকা মাইতুন ওয়াইন্নাহুম মাইতুন হে নবী তুমিও মরবে সকল মানুষ মারা যাবে মরেন না শুধু একজন তিনি কে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি দ্বীন নিয়ে এসেছেন তিনি দ্বীন নিয়েছেন শরীয়ত নিয়ে এসেছেন তোমার কাজ হলো ইত্তেবা করা দেখুন তারপরে আবার কি খুব সংক্ষেপে দুই একটা জিনিস ইশারা দিয়ে খতবা শেষ করবেন ইনশাআল্লাহ আজিজ সারা পৃথিবীর সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই শিয়ারা মিলাদের আবিষ্কারক সেই প্রথম সেই আফ্রিকায় তারপরে ওরবলের শাসনকর্তা আবুল মুজাফর আল্লাহ নবীর ইন্তেকালের শত বছর পরে শিয়াদের এই খ্রিস্টমাস যেটা কৃষ্ণ না করে তার দেখা থেকে তারা সৃষ্টি করল এই বাংলাদেশে এই মুর্শিদকুলি খানরা যারা শিয়া মতাবলম্বী ছিলেন তারা এখানে সৃষ্টি করেছেন ঢাকায় মিলাদুন্নবীর সূচনা করেন প্রথম তারা বারবিউল আওয়াল মাসের বারো দিন ব্যাপী তারা মিলাদের আসন করত তারা কিন্তু শিয়া ঘেঁষা ছিল সে নিয়ে আলোচনা করেছি আজকে আমি আর সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি না আজকে যারা সুন্নি নাম ধারণ করছে তারা খ্রিস্টানদের দেখা দেখি খ্রিস্টমাস ডে দেখা দেখি এবং শিয়াদের কালচার আমদানি করে তারা নিজেরা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নামে মিলাদের আয়োজন করে মিছিলের আয়োজন করে বিভিন্ন গান গজলের আয়োজন করে আমার ছেলে এক জায়গায় পরীক্ষা দিচ্ছে যে দোয়া করুন আপনারা বলে যে গরু কিনেছে অনেকগুলা না আমার আমি বললাম না কি করবে যে বারোই রুবেলা হলে জবাই করবে গরু কিনেছে অনেক ওই দিন খাবে ঢাকার ওয়ালে ওয়ালে লিখিত হয়েছে সৈয়দুল আয়াত সকল ঈদের সর্দার হলো কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জন্মদিনের ঈদ ঈদুল আজহা ঈদুল ফিতর জুমার দিন এগুলা কিছুই না সকল ঈদের সর্দার হলো কি আল্লাহ নবীর যিনি যেদিন জন্ম ওই দিনটাকে তারা ধরে নিয়েছে সৈয়দুল আয়াত এইটা তো কয়েক বছর দেখলাম এখন দেখি নিজ দিয়ে লেখা আছে এই দিবস উপলক্ষে বেতন ভাতা এবং বোনাস দেওয়া হোক এই যে কবরে বসে বসে মাজারে বসে বসে মিথ্যা কথা কয়ে কয়ে বাজে কথা বইলা বইলা মানুষের বাড়িতে দাওয়াত খাইয়া খাইয়া মিলাদ গায়া গায়া এই যে পেট পুট ফুলে ফেলাইছ তাতেও হইল না এখন আমার বোনাস খাইতে হবে এখন আমার বোনাস খাইতে হবে উনি বোনাস খাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে ত্যাগ শিখো নাই সেখানে কষ্ট করা শিখো নাই তার দিন প্রচার শিখো নাই কোরআন প্রচার শিখনি হাদিস প্রচার শিখনি সুন্নতের উপর কায়েম থাকা শিখনি বেদাতের বিরোধিতা করা শিখনি শিখেছো খালি দাওয়াত খাওয়া এবং দাওয়াত খাওয়া না জায়েজ বলছি না আমি যে কায়দা করে মিথ্যা কথা বলে দাওয়াত খাওয়া এবং তারপরে এখন বোনাস খাওয়ার শখ হয়েছে সম্মানিত উপস্থিতি নবী আলি সাল্লা সাল্লামের জীবনের শেষ যে একটা কথা বলি আপনাদের সামনে এখন কবর বানিয়ে নিয়েছে মাজার বানিয়ে নিয়েছে সেখানে বসে বসে তপস্যা করছে আর সেখান থেকে নাকি তাদের ফয়েজ আসতেছে আল্লাহ নবী নামে মিলাদ পড়তে পড়তে মিথ্যা কথা বলতে বলতে কাহিনী বলতে বলতে কাহিনী বলছে যে নবী সাল্লাল্লাহু সাল্লাম জন্মের সময় এসে গেল ফাজাহাল মাখাদ মা আমিনার তখন মাখাদ বলা হয় যে জন্ম দেওয়ার আগ মুহূর্তে পিচ্ছিল পদার্থ যেটা মাখাদ ওটাও বলবে মিলাদ আলারা যখন আসলো ফাহাদারাত মারিয়াম ওয়া আসিয়া মরিয়ম এবং আসিয়া সেখানে ধাত্রী হিসাবে উপস্থিত হলেন বলুন আল্লাহুম্মা সাল্লি আলা বলতেছে কি বলে বোঝেন না তো ঠিক মতো শরিকি কথা কু কথা বাজে কথা জঘন্যতম কথা সেগুলা তারা ধাত্রী হিসাবে উপস্থিত হলেন মরিয়ম আলাইহিসসালাম মারা গেছেন কোন যুগে আসিয়া ফেরাউনের স্ত্রী মারা গেছেন কোন যুগে এখন নবী মোহাম্মদ সাল্লাহ দাঁত ধাই দায়ী হয়ে ধাত্রীমাতা হয়ে ওখানে উপস্থিত হয়েছে কাহিনী বলা শুরু করছে আল্লাহ সাল্লা আল্লাহর হিরি পড়ে গেছে সেখানে তিনি তো মরেন নেই তখন এই মিলাদ পড়তে পড়তে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে কোমো কোমো কোমো উঠে পড়ে উঠে পড়ে উঠে পড়ে কেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাহ রু হাজির হয়েছে আল্লাহ নই বলেন সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসমা কুনতুম তোমরা আমার উপর সালাত পাঠ করো সালাম পাঠ করো তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার নামে সালাত পাঠ করবে সালাম দেবে আমার কাছে অটোমেটিক পৌঁছে যায় আমার কবরে কারণে পৌঁছে দিতেও হবে না আমার রুহ যাইতেও হবে না রুহ যাবে কোথার থেকে সম্মানিত উপস্থিতি এটা নয় সম্মানিত উপস্থিতি তারপর রুহ যেহেতু উপস্থিত হয়ে গেছে তার সম্মানতে কি করতে হবে দাঁড়ায় যেতে হবে এটা হলো সরাসরি শিরিক মৃত্যুর সময় দুটো কথা বলে গেছেন সেটা হলো লান আল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা আল্লাহ লানত অন্য রাওয়াত আছে কাতালাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা আল্লাহ লানত ইহুদিদের উপরে এবং নাসারাদের উপরে তারা তাদের নবীদের গুলাকে ঈদগাহ বানিয়ে নিয়েছে এবং মসজিদ বানিয়ে নিয়েছে আর শেষ কথা হলো আল্লাহ নবী বলেছেন যে আসসালা আসসালা ওয়ামা মালাকাত আইমানুকুম সালাত সালাত সালাত কায়েম করবে আপনারা জুমায় আসেন ভালো কথা অক্তিয়া সালাতে আরো বেশি বেশি আসতে হবে আল্লাহ নবীর জানালা দিয়ে উকিদে দেখলেন আর আল্লাহ নবীর জীবদ্দশায় কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 17 ওয়াক্ত সালাত আদায় করেছেন জীবদ্দশায় জানালা দিয়ে উকি দিতেন আল্লাহ নবী দেখতেন শেষ সালাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী জানালা দিয়ে উকি দিয়ে দেখলেন যে আমরা সুন্দরভাবে জামাত করে সালাত আদায় করছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে আল্লাহর নবী এত সুন্দর একটা হাসি দিলেন যে এখন আমার মনে পড়ে আল্লাহর নবীর সেই হাসি তিরানব্বই হিজড়ি পর্যন্ত বেঁচে ছিলেন আনাস রাজিয়াল্লাহু বলেন এই জামাত হলো খুশির কারণ আল্লাহর নবীর জামাতে সালাত আদায় করা আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম তারপরে ফজরের সালাতের পরে যা যা ছিল বন্টন করে দিলেন তারপরে জোহর এবং ফজরের মাঝামাঝি সময়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের মৃত্যু হল আজকে বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ মনসুর মান নাসারা দিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم ابراهيم وعلى ال انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم انك انارکال مجید